তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না না না না না তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালার চিরে যা হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ সঙ্গ শোনায় দেখি ওই ভোরের পাখি তবু তরি বাইতে হবে দিতেই হবে তবু তরি বাইতে হবে হেয়া দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে তীর হারা এই ঢেউয়ের সাগর পানি দিব রে তীর হারা এই ঢেউয়ের সাগর পানি দিব রে আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি www.onibus.in